মাত্র কয়েকটা দিন যাদের সঙ্গে যাবে এই মাস যদি উনত্রিশে যায় তাহলে সামনের দুর্বার দিন or made eagerly. You must be fed eagerly. আর উত্তরেতে যাওয়ার সম্ভাবনাটাই বেশি এই সমুদ্রের আগে লাগাতার তিন মাস চুরি থেকে জরুরিরা যদি চলে একেবারে উত্তরেতে এই মাছ যাওয়ার সম্ভাবনা বেশি এবং রমজান অধিকাংশ সময় আল্লাহ তালা বান্দাকে মেহনত সব চান অধিকাংশ সময় লক্ষ্য যায় কম যায় আর যদি এই চাল যায় তাহলে আগামী শনিবার ঈদুল উল ফিত্র তার অর্থ হাতে গোনার কয়েকটা দিন আমরা সুযোগ থাকি যদি আমরা আল্লাহ কাছ থেকে এসেছে দর্শকে আমরা থেকে মুক্তির সনদ হাতের করতে চাই একটু মেহনত করতে হবে আর মেহনত করবে তাদের জন্য ঈদ যে এগারোবার গুণার পর রমজানে তার গুণার নেশার মধ্যে কোনো পরিবর্তন ধরে নাই তাদের গুণার নেশাব ছিল পুরো নেশা দাঁড়িয়ে গেছে এর জন্য মূলত কোনো তার জন্য তো করা দরকার দিন ঈদের দিনটা দিন ঈদের দিনে আল্লাহ সহিভাবে তারা রমজান পালন করছে সেটা সকলকে না করে এটা পাবে না ঈদ মানে করছি তার কিসের ক্ষতি হবে এই জন্য এই একটা বর্তমান মনে পড়ে গেল কিছু লোক বর্তমানে ফটো দিতে জুমা আর যদি একদিনে পড়ে তাহলে জুমার নামা না হয়ে কেয়ামতের আগে কত যে দুর্ঘটনা আল্লাহ বেড়েছে এই সমস্ত আনারি এরা আমাদের সমাজে মুক্তি নামে নিজেকে প্রকাশ করে হাদিস না না আহলে বোঝা হাদিসের ভালো ব্যাখ্যা করে তারা সতেরো হাজার এই ঈদ আর জমা একসাথে হতো নবী করিম সাল্লাহ জমা যারা একদম অগ্রপাড়া থাকে তাদের জন্য কিন্তু ঈদও আজিব না জুবরাও আজিব না কিচ্ছু আজিব না এই ধরনের লোকগুলো অর্ধেক না হলো পড়া বিশ্বস্ত না অর্ধেক না হলো এই অর্ধপাড়ার লোকগুলো কোনো রাস্তাঘাট নেই শিক্ষা দীক্ষা নেই বাজারঘাট নেই ওসব জায়গায় তা আমাদের শরীর স্বভাব হচ্ছে আমাদের গ্রামগুলো এখন এই স্বভাব সেখানে জরুরি নিষ্পত পাওয়া যায় তার গ্রামগঞ্জে হয়ে গেছে শরীরে শহরের সংজ্ঞা ওটা আমাদের গুলো ওই শহরের মধ্যে পড়ে তারপর কিছু এলাকা আছে এখনো যেরকম রাস্তাঘাট নেই স্কুল কলেজ নেই শিক্ষা দীক্ষা নেই ডাক্তাররা নেই সব চিকিৎসার এখনো কিছু এই ধরনের লোকের জন্য ঈদ জুমা জরুরি না কিন্তু রসুল হায়া আছেন সাল্লাহ তার ঈদ হয়ে রসুল অনেক গুরুত্ব তারা আছে অর্জনকে আল্লাহ রসুল বলেছিলেন তখন তোমাদের কোনো কোনো কথাই আসেন না তারপরে ইচ্ছা করলে আপনার যদি তোমরা দুবার করে দেখতে চাও তোমরা দেখতে আর যদি কারো মানে অনেক দূরে হয় দুমরা করে যেতে ক্ষমতা হয়ে যাবে তো তোমার চলে যেতে পারো তোমরা চলে যেতে পারো এই কথাটা বলছে তারা দণ্ড করে দূর থেকে পায়ে হেঁটে তারপরে বলে ঈদও আসিব না জুমাও আসিব না রসুলের তার থেকে রসুল বলছিলেন তোমরা যদি সুন্দর থাকে পারো সুন্দর না থাকে তোমাদের জন্য জরুরি না বলছিলেন এখন যারা থাকে বা এমন গ্রাম যেখানে দ্রবণী জিনিসপত্র পাওয়া যায় ওটাও একটা খাওয়ানোর উপরে এখানে থাকে এর মধ্যে তো জমা খরচ তার উপর নিয়ে এই হাদিস স্পিট করলে হবে এটা আল্লাহ পরিভাষাটা বলে উদ্ধর পিন্ডি উদ্ধর ভাড়ে না একটা দেখে না দিয়ে লাগে লাগে তাহলে এই ধরনের ফটোয়া আপনাদের অনেকে শোনা হতে পারে আপনারা কান দিবেন ওরকম অধ্যক্ষ এখন নেই এখন যারা আপনারা আছেন সকলের উপর তোমার ভালো কাজে এই দুমার এই একসাথে হলে আপনি দুমার পড়বেন না যাবে কষ্ট হবে ওটা ঘরের দেখা ওদের তারা এই জন্য ডাক্তার ফটোয়া দিয়ে আমল করতে আরম্ভ করবে এর দেশে যারা আজকাল মুক্তি আছে তারা সহি মুক্তি আছে আপনাকে খবর রাখতে হবে আপনি সিনিয়র ব্যাপারে এত অ্যালার্ট এত কনসার্ট আর আপনি দিনের ব্যাপারে কিছুই জানেন না এটা হবে খবর রাখতে হবে যে আপনার মুক্তি কে কে তাদের নাম তাহলে কি তাকে দিকে যাবে আবার একজন করে না পাইলে আরেকজন রাখতে এবং এবার টেলিভিশনের একটু না তেইশদের হত্যার নামে কেন উদাহরণ হয় দৈনিক পত্রিকার হত্যাতে কেন উদ্ভ্রান্ত হয় ইনকিলাম হত্যা ইনকিলামের হত্যা দিতে তার আমি টাকা যায় আমি ঘটনার প্রতিবাদ করে আমি একটা কথা লিখছি যে গলত কথা সবাই গল্প হয়নি এবং ঢাকা শহরে বড় বড় আছে এর এগারো বড় বড় উচিত আমার এই সতর্কের সমর্থক করছি আমি তার দর্শক এই সতর্ক পাঠাই আজকেও দেখলো আগে নাই আপনি কালকেও যাই দোকানে দেখেন না নাহলে অন্য পত্রিকাও দিয়ে দিন তো সর্বোচ্চ এখন আমি যদি ধরেন দিতে একটু লাগবে আর যেটা আলোচনা আছে আমার সাহিত্য অসুস্থ তাহলে পত্রিকা আমি দেখে দিচ্ছি পত্রিকা আসলে যায় না পত্রিকাকে ভক্ত আমি তো শুনলেন আল্লাহ সাফার হয়ে গেল গাজীপুর তাহাজিয়ায় এখনো কতটা দিতে তাদের আমার আট টাকা পড়া ভুল বিশ টাকা পড়া ভুল আট টাকা পড়তে হবে তাহলে কাছে চোদ্দশো অষ্টশো বিশ টাকা পড়া হলো সবাই বিশ টাকা পড়তে দেয় এর দরকার করে দিচ্ছে তাহলে একদিন ভুল করলাম আমরা কোন হুজুর কিন্তু পারেন তার সিদ্ধান্ত হয়ে গেছে আর এতদিন গুরু তার সঙ্গে এতদিন সব ভুল হয়ে গেছে একটু উঠার সঙ্গে বিদ্রাস হয়ে গেছে আর আপনার তো অদ্ভুত লাগবে একটু সপ্তম লাগবে এই কথাটা আসতে হুজুরদের কাছে শুনিয়ে এলাম সামন দিয়ে হাত করে করি আগে থেকে এই বিভ্রান্ত না হল যাই হোক তার আগে টাকা যা আটটা টাকা পড়ায় তারা হারিস বন্ধ নেয় এদেরকে নিয়ে আসবে এদেরকে নিয়ে আসবে যারা তারা তারাবির টাকা যায় বলে এরা হাদিস বলতে নাই এদেরকে নিয়ে আসে যারা বলে একদিন জুমা জুমার ঈদ হলে জুমা নামাজ বা এরা হাদিস বোঝে নাই ওদের কমিয়ে হয় ভালো আমি ছয় সপ্তাহ আপনাকে দিলাম আমার দায়িত্ব ছিল বলে দেবেন আসলে যে বিষয়ে আমি বলতে চাইছি যেহেতু হাতে গলার পায়ে একটা দিন আছে এই জিন্দুল্লাহ কি কাজে ব্যয় করবো এটা আছে আমার কবি সবাই একটা কাজ করতে হবে আমাদের লাইন সদর চালা করার জন্য ফ্রিকে থাকতে হবে যার পদ্ধতি আমি গত জমাতে বলবেন লাইলাতুল সদর করা পদ্ধতি এক নম্বর পদ্ধতি আমি বলেছি আল্লাহ দরবার করে দেন বিশাল পাত্র তোমার দরবারে পড়ে গেছি যখন নাম না হবে আমরা রোগ করে এখান থেকে এই লোকেরা আমি বলেছিলাম যারা দিনে বিভিন্ন কাজে ব্যস্ত আচ্ছা করেন আপনি মসজিদ করলেন আচ্ছা নকল একটা কারণ নিয়েতে মসজিদে থাকে সকাল আবার চলে যায় এটা বলা এই আমার হয়তো কর্ম মিস হবে না এতে করে বঞ্চিত হবে না আগে তার জন্য উন্নত বক্তারা আমরা ছায়া পড়িয়ে দিতে হবে দ্বিতীয়টা হবে না নকল হবে এরপর কেসমত কত তিনি এটাও পুরোটা বলেছিলাম যে সেক্ষেত্রে পুরুষে আপনার ঈর্ষা আর সদরের জামার জন্য মিস হয় ঈর্ষা আর সদরের জামার জন্য মিস হয় আর বেজন পুরুষে আপনি কম নকল নামাজ কোরআন চলা এগুলো করবেন যত বেজন রায় থাকে কারণ লাইলাতুল কদরটা আল্লাহ তালা নিজের কন্ট্রোলে রাখছে এটা কোন বছর কোন তারিখে দিবেন এটা আল্লাহ তালা নিজের কন্ট্রোলে রাখছে তবে বুখার হিসেবে হাজি তারা বোঝা যায় যে চোদ্দ আলো বছর ষোলো আলোর মধ্যে চোদ্দ আলো বছর আল্লাহ তালা এই লাইলাতুল কদকে রমজানের সাতটা তারিখে দেন ছাব্বিশ রোজা দিন বিরত রাখতে হয়েছে চোদ্দ নম্বর আসামে দুই আনা এই দুই আনা আল্লাহ তালা একটু এদিক ওদিক যেমন ওই বুখারে হাদিসে পাওয়া যায় নবীর করিম সাল্লাহ সাল্লামের হায়াতে লাইলাতুল কাদরাল একবার একুশে এসেছিল আরেকটা সম্পর্কে পাওয়া যায় ওইবার লাইলাতুল কাদর তেইশে এসেছিল তো রসুল হায়াত আমরা বুঝতে পারলাম যে যদিও অধিগ্রহণ হতো হয় কিন্তু অধিক ঠিক না তখন কম ইচ্ছা আল্লাহ আশ্বাস করেন এটা আমাদের ইচ্ছা করবে যে কর্মটা বেদন কোন দিবেন দিবেন কিন্তু সাতাশের জন্য বছর কাজ না যেহেতু অন্যত্র হয় অন্য বেদন হয়তো তারে ওইগুলো কাজে লাগাইতে এই কথা খেয়াল রেখে সব বেদনা অধিবক্তা আর সারাদিন দিনটা বেশি মেহনত করি কিন্তু আমরা আগে বলছি বেশি মেহনতে এরক করা আপনি এত মেহনত করলেন যে আমরা সদরে নামাজ নামাজ এটা আপনার মেহনত শত নামাজ আসতে হবে নামাজ মিস না করে আপনি যতটুকু পান এতটুকু মেহনত করেন কারণ আমি বলেছি যে এইসব নাম তারা বললো সে অর্ধেক রাখা তখন অর্ধেক রাত তখন আজকে ভগবান নাম যাওয়ার সাথে বললো সে সারা তখন লাভ আপনি দেড় লাখ নকল নামা তবে এক লাখ তখন করতে দেয় কিন্তু ফজল মিস তাহলে আপনি আর এক ক্লাস থেকে বঞ্চিত হয়ে এই জন্য সবই একটা দৃষ্টিভঙ্গ হলে আপনাকে দেখতে বললে সকলের দেওয়া ঠিক রেখে তারপর আপনার স্বাস্থ্যের কতটুকু পুরা ক্রেডিট করে বেরোতে মনে পারবে শরীরে বেরোতে সাথে কোনো কিছু করার অনুমতি নেই অনেকের আগের সঙ্গে বেরোজ হয়ে চালাচ্ছে কারণ বেরোতে কেন বেরোতে বেরোতে বেরোতে যাবে রাগ কন্ট্রোল করা শেখেন না কেন রাগ কন্ট্রোল করা শেখেন কেন আর জমানায় প্রত্যেক জমানায় আল্লাহ তালা আসছে আল্লাহ বিশিষ্ট বান্দা তারা রাগ কন্ট্রোল করা শেখায় এখলাস রিয়া দুর্গা পদ্ধতি শেখায় সেইখান থেকে রাগ কন্ট্রোল করা শেখেন না কেন যাই হোক লাইলাতুল কদরের জন্য বিশ্বাস থেকে থাকতে হবে তৃতীয় কারণ এই বাকি কদিনে আমার তো একটা হিসাব মিলে হিসাব এই মাস্টার আল্লাহ একটা হেমত ছিলেন আমরা গুণা ছেড়ে দিয়ে আল্লাহর বলি হব গুণা ছেড়ে দিয়ে কি হব আল্লাহ বলি হব এই ব্যাপারে আমি কতটুকু কামিয়ে বলছি এই হিসাবটা মিলাইতে হবে মেয়ে ব্যাপারে দায়িত্ব সমস্ত ব্যবসায়ী হিসাব ফেলে আপনার আমার জিন্দিগির হিসাব ফেলেছে জান্নাত আল্লাহ যদিও না কিন্তু গোলাম রাখতে চান নাই থেকে সমর্থ দিয়ে আল্লাহ অলি আল্লাহর বন্ধুর কারণে চেয়েছেন তার জন্য তিনি এই মারাত্মা আল্লাহ কোরআন বলতেন অমা খরাত্তুল আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করছি প্রত্যেকটা ব্যাপারে আমার হুকুমকে আমার নবীন তরিকাকে তুমি প্রাধান্য দিবা তো রমজানের আগের এক আমরা এই লিয়া উলুম করতে পারিনি যে উদ্দেশ্যের সৃষ্টি করা হয়েছে ওটা আমরা পুরাপুরি বাস্তবায়ন করতে পারি নাই অনেক জায়গায় রক্তের গোলাম সাইতারামের গোলাম আজকে আল্লাহ বিপিন বিপি সাইতারামের আজকে আল্লাহ একজনের কাছে রতন খেয়েছি আর একজনের অফিসে ডিউটি আন্তর্জাতিক আপনাকে ফটোয়া মিস করবে লোকটার কি অবস্থা এই অফিসে রতন নেয় ওই অফিসে মেহনত করে এটা আন্তর্জাতিক ব্যবসায়ী কিন্তু ফসার দাতা যদি নিজের জীবনকে মেলায় আমি কার খেটেছি কার গোলামি করতেছি দেখা আমি নিবিত তো ওই ফটোয়া আমার উপরে হচ্ছে আমিও তো আন্তর্জাতিক আমার নামা এলো আল্লাহ মুসলমান নামা এলো আল্লাহ হাজার হাজার নিয়ামতে দুর্বল রাখলো আল্লাহ তারা আল্লাহ করবো আর আমি সাধারণ করছি আমার করতেছি গুণায় কবুল আল্লাহ তো বাকি এগারোর মাস আমার সমস্ত পারি নেই আল্লাহ দাসত্ব তো আল্লাহ বলছেন যে এই একটা মাস আমরা দাসত্ব তেমনি দাও আমার গুণামি করা তেমনি দাও গুণা খারাপ তেমনি দাও দিয়ে পলি হয়ে এখন মিলাইতে আমি আমার পরিবারের সদস্যরা আমরা এই জগতের ততটুকু কামিয়াবি নয় আপনার সাহেব হজরত মৌলানা শাহ আবরার সাহেব রহমাতুল্লাহ আলাই উনি বলতেন তোমাদের খেলাধুলা করা অত্যন্ত বাধিত তার উপর রোজা রেখে খানা পিনার বন্দোবস্ত তার উপরে আল্লাহ রসুল এই হারাম কাজগুলো নিচে করছেন এটা এটা কার নিচে আল্লাহ আল্লাহ তুমি একই আল্লাহ একই আদেশ দাদা কিছু আদেশ তুমি মানলে আর কিছু আদেশ তুমি মানলে তো তোমার এটাকে গোলাম বলা যাবে তাহলে একটা আদেশ ছিল তাহলে খাইবা না পান করবা না বিবি দেবে না একটা আদেশ আপনার আদেশ ছিল ওরা ধরে নাও ওরা ধরে নাও একই আল্লাহ দুটা করে আপনি আমি তার গোলাম আমার তিনি বলতেন একই যেমন উভয় আছে তুমি কি দুটো মানুষ একটা মানুষ আর একটা মানুষ নাই একটা মানো আর একটা মানো নাই তোমার এটাকে গোলামি বলা যাবে না উদ্রোণ জানা বলছিলেন এটা হবে না হবে কেন হবে না এর দলিল আপনার কাছে কেন হবে না এর বিচার আপনার কাছে وإنه على ذلك لشهيد তা আল্লাহটা বলতে চান আল্লাহ বলতেছেন আমি এটা বললাম এই যদি ঠিক তুই নিজেই থাকি আমি তো বললাম এটাই তো ঠিক আপনারা থাকিলে আসে না তুমি থাকিয়ে সেখানে আল্লাহ কথাটা বললেন আমার কিছু হুকুম তুমি ভালো কিছু হুকুম কিছু মানলো নাই এটা কি গোলামি হবে তুমি থাকছি তুমি ফেসা করো হবে কিনা কেউ ঘোষণা করবে আপনি একটা চাকর রাখছেন আপনি একটা চাকর রাখছেন এর পদপথ আছে এ আপনার আজাদের হুকুম মানে। আজাদের যে মানেরা পন্ডিত গিরি করে আপনি পন্ডিতের একটা ও ভাড়া আর বুঝলেন নাই তখন আপনি পন্ডিতের যাওয়া বিকেলে বড় করে চলে আসে সব উন্নত মানুষ তাই জন্য খবর দিয়ে চাকরি থাকবে আলাদা হয়ে আপনি যা ভালো সে করে আলাদা চাকরি তাহলে আপনি কি শুরু আমি এজন্য বলছি এর বিচার আপনার কাছে একজন চাকরি করে কোনো অফিসে কোনো ফার্মে বিদ্যালয় ঘর থেকে আইন দেওয়া তোমাকে এই কেউ ডিউটি করতে হবে আইন হবে আর কি আইন মানে আর মানে বলবেন এগুলো দাবি থাকবে হ্যাঁ এই যে আইন অমান্য করতেছে অভিযোগ কাদের করবেন অফিসের কাজের সাথে অফিসের বলা হচ্ছে তুমি চারটি করা দেবা দুটো তোমার রাইট কাম গ্যাপি এটাকে সমস্ত করা হবে তোমার চাকরি থেকে একদম দাবিগুলো দেওয়া হবে আমরা খুব বুঝি যে কিছু কিছু না কাজ হবে এতে চাকরি চাকরি মানে কি চাকর গিরি চাকরির মানে হলো চাপড় থাকবে এইগুলো যদি না থাকে আপনার হয়ে যায় তো ওটাই থাকতে দেবে তাকে ওরা ছাড়ো তারা এদের ওরা থাকতে পারে কি হলো খারাপ উদ্দেশ্য তো ছিল ওনা খারাপ যে অস্থায়ী নিষিদ্ধ খরচ অস্থায়ী নিষিদ্ধ খরচ স্থায়ী নিষেধ খালাস খালাস হিম্মত সাধন করো হিম্মত সাহস অর্জন করো এটা করলাম এইভাবে সত্যেন মিলে দেখতে হবে আমি কত গুণা খাচ্ছি ছবিগুলো খাতে পারি টেলিভিশন বন্ধ করতে পারি চেহারা কাল্লা হাড়ি বানাতে পারি আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন এই জন্য হিসাব দিলে যারা আমি গুণার থাকতে পারছি আল্লাহ করা দেবে যারা এখনো গুণার থাকতে পারি নাই তারা আমরা গুণা ছেড়ে দিয়ে তোমা করে দেবে এখনো তোমার এক সপ্তাহ ছেড়ে দিয়ে কি করবি তোমা করবি যত বড় গুণা হোক আল্লাহ তারা মাফ করার জন্য হ্যাঁ قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا اے গুণাগার আল্লাহ রহমত থেকে নৈরাশ হয়েও না আল্লাহ তারা তোমার সমস্ত গুণা মাফ করার জন্য প্রস্তুত তুমি তাহলে স্বীকার করো আল্লাহ অপরাধী স্বীকার আল্লাহ তোমাকে মাফ করার জন্য দাবি না সমস্ত তোমার সমস্ত গুণা আশ্রম পর্যন্ত তোমার গুণা নিজে করতে থাকে এটা আল্লাহ মাফ করে এটা মাফ করে হ্যাঁ বারুদের একটা টুকরা পাহাড় তোড়াই দিচ্ছে পাহাড় তোড়াই দিচ্ছে তোমার এমন মানুষ তার ঘোড়া যদি আক্রমণ পর্যন্ত হয় তোমার ইবাদতে এক সেকেন্ডে সব ধরে চলছে কিন্তু তৌবা তোমার নিয়ম করতে হবে আমার লেখা কিতাব ইমানের চতুর্থ অধ্যায় থেকে তৌবা করার পদ্ধতির লেখা এটা থেকে এই নিয়ম মধ্যে তৌবা করাবে এক সেকেন্ডে আল্লাহ তালা তার চিত্র সমস্ত করে দিচ্ছে একটা দায়িত্ব এই আল্লাহ আমাদেরকে মাফ করুন তবু করা চাই সবার করলে গোনা থাকলে মাফ হয়ে গেল গোনা না থাকলে তবু তারা তার দরজা বুলন্দ হয় জাগ্রাস্তের তার মাথা পজিশন উঁচা চেষ্টা করতে হবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আমরা থেকে মনে মনে গুনার উপরে লজ্জিত হতে হবে জবাবে এটা করতে হবে ভবিষ্যতের জন্য আচ্ছা এলাকার করতে হবে জানা আর তোমার আমার করবো না এই চিন্তা করার জন্য মনে মনে লজ্জিত হওয়া আর মুখে পড়া হ্যাঁ? ওই অনলাইন রাস্তা ফেলে দেওয়া ভবিষ্যতের জন্য পাঁচটা এলাকা করা ওয়াদা না ওয়াদা না এলাকা ওয়াদা দূর করে আবার করে তো দুই গুণা হবে ওই গুণার কারণে গুণা ও আপনার ভুল উদাহরণের কারণে আরেক ভুল না সেন্ট্রাল সরিয়ার আপনাকে আমাকে বাসায় তো আমরা এলাকায় করবো আমন্ত্র হয়ে যায় কোরআনের কাজটা আরো বড় একশো বার যদি তোমার ভাঙলো একশো বার তোমার হ্যাঁ এই তৃতীয় কাজ এই পার্টিতে কি করতে হবে গুরুদাস হয়ে যেতে হবে তোমার একটা কাজ করতে হবে গুরুদাস দিয়ে কি করে চালাবে তোমার ইস্তেফার করতে হবে আর একটা কাকি এই কদিনে কোরআন তেলাওয়াত বাড়াই দিতে কোরআন তেলাওয়াত বাড়াই দিতে তেলাওয়াত বিকির রাস্তা বাড়াই দিতে হবে হ্যাঁ আর আরেকটা কাজ যাই দোয়া আল্লাহ মতো দোয়া করা এটা তো বানাইছে এখন দোয়াটা আমরা অনেকে করতে জানি না কি দোয়া করবো তাও জানি এই জন্য আমি তাদের জন্য পরামর্শ দিব যে কোরআনে কারণে আল্লাহ তারা আমাদেরকে যত দোয়া শুনেছিলেন কোরআনের ভিতরে তুমি আমার কাছে এই গল্প আল্লাহ নিজে বিরাট করে দিতেন এরকম নিশ্চিত কোন ঘটনা আমার দাদাটি আমার সাহেব তার তিনি সব ব্যাপারে আমরা যত ভুল ভ্রাসি ছিল প্রত্যেকটা জায়গায় কিতাব এক হাজারের উপরে ওর কিতাব বড় বড় কিতাব কত আছে বড় বড় আছে শেখ সাদির তিনটা কিতাব লিখছিল শেখ সাদির তাই বিরোধিতা বললো তো কোন মানবস্থা এটা কোন সমস্যার নাম না প্রেক্ষাপিক কিন্তু মানে মানুষের নাম কিন্তু মোড়া চিন্তা কিনা লিখছে এই জন্য ইংরেজদের মাথায় ধরল না যে একটা মানুষ এত মোটা চিন্তা কিতাব এখানে টাইম কি বাড়ায় আসলে এটা কোনো মানুষ না এটা কোনো সমস্যা প্রেক্ষাপিক নামে কোনো সমস্যা ছিল এই সমস্যা বহুল রেকর্ড ছিল একজন বর্ষ দিয়েছিলেন বালাকোট ওনার শহীদ হয়ে গেছে হজরত মাওলা সৈয়দ আহমদ শহীদ হজরত মাওলা ইসমাইল শহীদ এই ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই তার সময়ের মধ্যে আল্লাহ তালা এরকম বরকত ছিলেন আমি আমার দিকে শুনেছি আসল নামাজ পড়ে তেলাওয়াত করতে পারছি মাগরিবের আজান হতো বেল সিন্নার দেওয়া না একতম করে দিয়েছে এক ঘন্টার মধ্যে সব ধরে বলতাম তো একটা লাইন একত্র করা হয়ে থেকে পর্যন্ত এটা আউলিয়া কেরামের আউলিয়া কেরামের আর আউলিয়া হয় তাদের সমাজ ভিতরে অর্থ দেয় এই জন্য দেওয়া তোমাদের সময় বছর ছিল তো এক কিতাব বিক্রি পাচ্ছে উনি একটা কিতাব লিখে গেছেন এটা হলো মোনাজাতে ভুল তার মধ্যে আল্লাহ কোরআন বাদ শিখেছেন আল্লাহ রসুল যত দোয়া শিখেছেন এক জায়গায় করে দিন এক জায়গায় করবে এটাকে সাত ভাগে না করত এটা তো শরীয়তে রকম না আমার পড়া সুবিধা শরীয়তে তো রকম না সেটা সাত ভাগে রাখতে করতে হবে আমরা ব্যস্ত মানুষ সবার অল্প হয় আমার সাত দিনে একবার সমস্ত দোয়াগুলো পড়া হয়ে যায় আল্লাহ কোরআনে শিখেছে হাদিসে শিখেছে এই দলগুলো তার ভাই লাভ করেছে শনিবারে একটু পাবেন রবিবারে একটু পাবেন না মূল দোয়া আরবিতে কোন বিচার মিলছে উর্দুতে তর্জমা আছে কোন বিচার বাংলা তর্জমা আছে আমাদের আছে আছে ওনার দ্বারা মাহবুল আমি আপনাদের সাথে আরোপ করবো আপনারা এই তারা সংগ্রহ করে হ্যাঁ, এক এক দিনে এক একটা আসতে আমাদের আরো কম লাগে আমার না আল্লাহ যখন দোয়া শিখেছে এগুলো তখন কাজে লাগে না আল্লাহ দোয়াগুলো শিখেছে ওগুলো দোয়া করার জন্য কিন্তু আপনি না যাওয়ার কারণে দোয়াগুলো করতে তো কোরআনের সব দোয়া আল্লাহকে করা হয়ে গেল এই কিতাবটা সংগ্রহ করে থেকে এক সপ্তাহ ওখানে সমস্ত দোয়াগুলো এক মধ্যে ভাগ করবো আমি এক সপ্তাহ মধ্যে একটা সময় বের করে গাড়ির মধ্যে বসে যেখানে বোঝা হবো এই দোয়াগুলো তো রমজানের এই দিনগুলোতে আল্লাহ এবং আল্লাহ যে দোয়াগুলো শিখাই দিয়ে গেছে পড়া হয়ে গেল আল্লাহর হয়ে গেল আপনি দেখবেন যে দিন দুনিয়া কোনো প্রয়োজন নেই যে আল্লাহ আল্লাহ রসুল শিখান নাই কোনো প্রয়োজন নেই সেটা শিখানো হয় নাই সমস্ত প্রয়োজন ব্যাপারে ওটা শিখানো তবে আপনার বানানো শব্দের দোয়া করার দরকার নেই আল্লাহ আল্লাহ রসুল রাজপুর করে দিচ্ছেন ওটা দিয়ে করেন দিয়ে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন এই কিতাব সংগ্রহ করে পরমিশ দেখান বুঝবেন যা আপনার মনে হয় আমরা আমার বিশ্বাস করে কথা আর কথা যদি শুক্রবারে ঈদ হয়ে যায় যদি হয়ে যায় তাহলে আমি ঈদের যে কিছু মশলা আমি বলে থাকি এটা চান্স পাইলাম না এই জন্য আমি সংসদে ঈদের কিছু মশালাও বলে দিই তার সম্ভাবনা আছে আপনার জীবন আগেই প্রমাণ আসতে পারে এটা আগেও অনেক কিন্তু মনে থাকে না অনেকে ভুলে যায় এই জন্য বারবার মনে করতে দিতে হয় এখানে আল্লাহ হুকুম কথা কি আমার বাংলা থেকে বারবার করতে হবে বারবার করতে এই জন্য করতে হয় হবে ঈদের দিন যদি হয় তাহলে তার জন্য এই যে ঈদের দিন গোটল করতে হবে দুর্বাসনের জন্য গোটল করতে হয় ঈদের জন্য কি করতে হবে ওই নিয়ে এসে হ্যাঁ সরকার না আগে হোক পরে হোক গোসল গোসল করার পরে যদি আপনার কাছে নতুন কাপড় থাকে এটা বলবেন যদি নতুন কাপড় নাই থাকে তাহলে যেগুলো আছে এর মধ্যে ভালো এটা পড়বেন করার পরে খুশবু লাগিয়ে দেবে আসর লাগিয়ে দেবে লাগে আপনি ইফতার রওনা হওয়ার আগে দুটো কাজ করবেন যদি সপ্তাহে একটার বাদ দিয়ে থাকেন এবং তাকে যাওয়ার জন্য বলে হচ্ছে আগে দিয়ে যদি না দিয়ে থাকেন অন্তত ইসলাম রওনা হওয়ার আগে কি করবেন এর তোমাদের বিস্তৃত হবে যাদের দ্বারা ওয়াজেট মাপতে হবে না কিন্তু আপনারটা হাত জিনিস হলে না হবে না সাত জিনিস হলে ডিভিশনের শেষ ঈদের রওনা হওয়ার আগ পর্যন্ত তাহলে পাঁচটা ঘটনা বের করে আসবে আগের বিজয়ের ভালো আদেশ দেন আর কাজ হল আল্লাহ রসুল এই যে প্রেদ সংখ্যক খুলনা প্রেদ খেয়ে আছেন এই ঈদে বেজার সংখ্যক খুলনা খুলমা বা খেয়ে আসে খেয়ে আসবে মাসাল্লাহ আমাদের ঘরে সবার ঘরে আছে তিনটা পাঁচটা খেয়ে আসবে আমি ক্রেডিট নাই থাকে তো অন্য কিছু খেয়ে আসবে মোটামুটি এইটা খেয়ে উৎসাহ আর আর ক্লাস ওটা না খেয়ে আসতে পারবে ভালো না খেয়ে আসবে উৎসাহ কুরবানির খাইবে তাই হোক তুমি কিছু করবে শুধু খেয়ে আসবে আর জাপান এটার জন্য রওনা হয়ে গেলেন তো আসতে চেষ্টা করবেন আর তাকে পরে মনে দিবেন কিন্তু লাগাই দিচ্ছিল গ্রহণ রয়েছে রেখে দিবেন আস্তে এটা মনে মনে পড়তে মোটা আছে আধা করাই যদি নামাজ হবে উদ্বা হবে হ্যাঁ তারা সবথেকে রয়েছে তেরোটা কিন্তু শোনা অচিল অনেকে তাড়াহাড়া করে এগুলো অর্থ দেয় না খুদ্া শুনতে কোনো বাক্য কোনো মাল চালানো যাবে এবং যাদের সুযোগ আছে তাদের ইন্দ্রের নামাজ মাঠে করতে হবে খুদ্রা করতে হবে মাঠে আল্লাহ রসুল আমার মধ্যে একটাই রাস্তা এর আর কি কমে রাস্তা থেকে তো দুই রাস্তা দিয়ে যাতায়াত রাস্তা দিয়ে আসুন আর এক রাস্তা দিয়ে দিন যাতে রাস্তা আপনার পরিচিত লোকের একটা সমান আর হাকিকা হয়ে গেল কোন বিপদগ্রস্ত রাস্তা হলে তারা একটু সাহায্য করবেন এই জন্য রাস্তা পরিবর্তন করতে হবে রাস্তা পরিবর্তন করতে এটা যাবেন আগে কিন্তু নিষিদ্ধ কাজও আছে যেমন ঈদের নামাজে অনেকের রেশনের কাপড় পরে আছে ফিল্ম অরিজিনাল ফিল্ম হারাম পুরুষদের জন্য হারাম পুরুষকে আল্লাহ করা হয়েছে হয়ে যাবে এটা গৃহা করতে হবে শক্ত হয়ে যাবে আর এই কাপড়টা এত মূল্যায়ন এত মূল্যায়ন একটা মহিলার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তাদের মোলায়ন থাকাটাই তাদের জন্য ভূষণ ওরা সবার মতো মোলায়ম ওরা তাবরও মোলায়ম আপনি যখন তাকে তা পড়বেন একদিকে হারাম করালেন একদিকে আর সবার মহিলার মতো হয়ে যাবে এটা তখন জানলে আপনি সবার দিকে দিয়ে হয়ে যাবেন আপনারা বাথরুমের বিরুদ্ধে কথা বলা প্রয়াস করা কিছুই আঘাত করা হবে না এবং আমি চাচ্ছে যে পুরুষ হয়ে যে রেশন পড়বে আর সামান্য পড়বে তার জান্নাতে যদি দেখতে পারে জান্নাতের এই দুই নিরাপদ থেকে বর্ধিত থাকে এই দুই নিরাপদ থেকে কি থাকবে বঞ্চিত কাজেই অরিজিনাল ফিল পড়বেন না কোনো পুরুষ এবং পুরুষ হয়ে তাকন দৃষ্টি কোনো নির্বাচন করবেন না বোখার হাদিস হারাম এবং ওই অর্থ কে আমাদের ময়দানে থাকে তার তো নিশ্চয় একমাত্র বোঝা আসা অন্য কিছুকে তার দেখা যায় পাজামা হোক লুঙ্গি হোক জুব্বা হোক খাওয়া দাওয়া হোক তাই হোক কোন কিছু দিয়ে পুরুষের জন্য তাকে ঢাকা যাবে মহিলাদের জন্য তো তাকে ঢাকা ভালো আপনি ঢাকলেও আপনিও মহিলা হয়ে গেলেন তখনও কিন্তু পুরুষ মহিলা দিকে আগায় কেউ সব দিতে সব দিতে মহিলা পুরুষ সব পারে লাল লাভবান মহিলার জন্য সাপ পুরুষের জন্য লাভবান পিওর লাল মহিলাদের জন্য সাপ সরিয়াতে পুরুষের জন্য নিতে করেছে পিওর লাল যার অন্য কোনো রং নেই সেটা পুরুষ পুরুষের জন্য সব দিকে আল্লাহ পুরুষদেরকে মহিলা দিক থেকে সচেতন রাখছে এটার দায়িত্ব বিভিন্ন মহিলার দায়িত্ব বিভিন্ন দায়িত্ব ঘরের কাজ আঞ্জাম বাচ্চা লালন পালন করা কত দায়িত্ব বাড়ির চৌহদের যাই হোক এই রেস্তোমার লেবাস চারশো ডেগের লেবাস এগুলো করা দরকার আর একটা মশলা ওই দিন ইজ্জেন নামাজ পড়ে ঘরে ফেরার আগে ইসলাম চাপ করার দিতে ঈদের নামাজ পরে যখন ঘরে ফিরলে তখন দাঁড়াই হয়ে গেল এর পর্যন্ত উভয় ঈদের ঈদের নামাজ পড়ে ঘরে ফেরার পর্যন্ত যদি কেউ তাকে নামাজ পড়ে কৃষ্ণাকার নামাজ পড়ে তো গুণা হবে গুণা হবে ফিরে আসে এখন দাঁড়ায় এই দুটার টাইম বেলা ওঠার পনেরো মিনিট পরে শুরু হয় বেলা আর ঠিক দুপুরের পাঁচ মিনিট রাত পর্যন্ত টাইম থাকে বিশ্রাম আর কেন ঈদে নামাজ পড়ে তো সেন করো গোলা উঠবে এখন নামাজ নামাজ এখানে কত কারণ আপনি ঈদের মধ্যে আসবেন ঈদের দিন তো কোনায় কবিরা হন কোনায় কবিরা হন তো মোটামুটি ভাবে ঈদের কিছু মাত্রা বলে দিলাম সর্বশেষ ভোট টাকার জন্য একটা মাত্রা বলে দিচ্ছি তারা কি কি জরুরতে বের হতে পারবে তো সাপাই খানা উর্দু উঠে গেছে এর জন্য বেরোতে পারবে পুরুষরা থাকা ভালো আমার করতে হবে এর জন্য বেরোতে পারবে প্রথম ফরজ হয়ে গেছে এর জন্য বেরোতে পারবে অথবা কেউ এরকম যারা খানা আনার কোন ব্যবস্থা নেই বাসার থেকে খানা আনার কোন রোগ নেই এই টাইপের লোকদের জন্য বেলা দেওয়ার পরে বাসা মধ্যে খেতে বেড়াবে না কিন্তু রেডি করে রাখবে দামে সাথে সাথে নিয়ে চলে যাবে এরকম আমরা রেডিমেড লোক কত কত টিকিট কেরিয়ার মধ্যে চলবে তার জন্য যার নাকি এমন কোন লোক নেই যে খানাটা বস্তিকে দিয়ে যাবে লোক এর জন্য এটুকু অনুমতি আছে অনুমতি আছে এই যে কথা প্রয়োজন করলাম আমি এছাড়া কোনো জরুরতে বস্তিতে ঘর এই ঘরের বাইরে যদি এক মিনিট চলবে না হয় ওই তবে একটা সুরত আকারে লোকেরা করতে পারেন আপনারা গরিব হয়ে দেখা যায় উজু করতে কয়েকদিন সময় লাগে নর্মাল ভাবে উজু করতে কয়েকদিন সময় লাগে সকাল কথা দুই থেকে তিন মিনিট লাগে আমি ধরলাম এই তিন মিনিটের মধ্যে ভ্রমণ করতে হবে কেমন আমার খাদামি লাগবে একটা লোক আগের থেকে উজু ধরায় পাঁচটি বছর পানি দিয়ে রাখবে বুঝছেন তো না আপনি বাথরুম ছেড়ে সূর্য সিজার ছেড়ে ওখান থেকে হঠাৎ কি করবেন গাড়ি করে পানি ধরে দিবেন এটা কিন্তু উজু যত বছর হয়েছে কিন্তু ওটা ওই উজুর ফটাফট পানি দেবেন দিয়ে আপনার লুগি টুগি নিয়ে রেডি থাকবে টুগিটাও পাবেন চলে আসবে আমার মাঝে না ওই ভিজা অনুযায়ী প্রয়োজন তার আপনি তিন মিনিটের মধ্যে তার স্বামী ঢুকবে তারটা সাথে চলে গেল পুরুষ করতে হবে এই একটা সুরজ করতে পারেন তারা গোসল করতে পারবেন আমরা গোসল করতে পারবেন মোটামুটি এই পাতিল যা জরুরি মতো লাগবে সব আপনাদেরকে বলে দিলাম এরপর তার উপর প্রশ্ন থাকলে আমি তো জোগাড় করে আপনার জন্য সময় দিয়েই থাকি তখন প্রশ্ন করে বেড়ে নেবেন দাওয়া না আমি আলহামদুলিল্লাহ